আবু সাফার রহমতুল্লা আলহি বলেন আমি ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্নকে একথা বলতে শুনেছি হে লোকেরা আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা যা বলতে চাও তাও আমাকে শোনাও এবং এমন যেন না হয় যে তোমরা এখান হতে চলে গিয়ে বলবে ইবনু আব্বাস এমন বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে ইচ্ছা করে সে যেন হিজর এর বাহির হতে তাওয়াফ করে এবং এ জায়গাকে হাতিম বলবে না কারণ জাহিলের যুগে কোনো লোক এ জায়গাটিতে তার চাবুক জুতা তীর ধনুক ইত্যাদি নিক্ষেপ করে হলফ করত